আমরা কি করে এর পরিচয় জেনে নি এই কিতাবের লেখক একজন অত্যন্ত সুপরিচিত মহাদেশিনদের নিকটে শিক্ষকদের নিকটে তিনি অত্যন্ত প্রসিদ্ধ এবং হাদিস বিষয়ে অত্যন্ত এক পণ্ডিত ব্যক্তিত্ব তার পরিচয় দিলে আমরা জানতে পারব তার নাম হচ্ছে আহমাদ উবন আলী ইবনু মোহাম্মদ উবনু মোহাম্মদ ইবনু আলী ইবনু মাহমুদ ইবনু আহমাদ ইবনু হাজার আল কিনানি আল আসকালানি অর্থাৎ তার নাম হচ্ছে আহমাদ বাবার নাম আলী দাদার নাম মোহাম্মদ এভাবে তাদের বংশ পরিচয় কেনানা একটি গোত্রের তিনি মানুষ ও আসকালান এটা ফিলিস্তিনের একটি স্থান এখানেই তার জন্ম হয়ে থাকে অত্যন্ত সুন্দর একটি ইসলামী পরিবারে একদিক থেকে তার বাবা একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন অর্থ সম্পদের মালিক ছিলেন অন্যদিক থেকে তার মা তিনিও কিন্তু অত্যন্ত ধনট্যবান এক পরিবারের নারী ছিলেন এই বাবা মা যদিও তাদের ধন দৌলতের কম ছিল না তারপরও ইবনে হাজার আসকালানি যার প্রসিদ্ধ ছিল কি ইবনু হাজার আসকালি নামে তিনি প্রসিদ্ধ লাভ করেছিলেন যার কোন লকব ছিল ইবনু শেহাব ইবনু শেহাব ছিল তার উপাধি এবং তার কুনিয়ত বা উপনাম ছিল আবুল ফজল এই মহাপণ্ডিত ব্যক্তির ছোট্টকালের জীবন এমনই ছিল যে এই ব্যক্তি তিনি মাত্র নয় বছর বয়সে সমস্ত কোরআনের হাফেজ হয়েছিলেন সুহান আল্লাহ আমরা এক্ষেত্রে বলবো যে আমাদের ঘরে যারা ছেলে মেয়ে আছে আপনি তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান ব্যারিস্টার বানান কিন্তু তার আগে তাকে কোরআনের যদি হাফেজ বানিয়ে দিতে পারেন তাহলে তো আপনার জন্য ওই সন্তানের জন্য বিরাট কিছু একটা করে ফেললেন আপনি এই জন্য বন্ধুগণ এই যে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই নয় বৎসরে কোরআন হেফজ করলেন এবং যখন বারো বছর বয়স তার হলো তখন তিনি শিক্ষার জন্য নেমে পড়লেন ময়দানে এবং প্রত্যেকটা বিষয়ের জন্য একজন একজন করে ভালো শিক্ষক নির্বাচন করলেন আরবি ভাষা শিখার জন্য যোগ্য একজন শিক্ষক কোরআন শিখার জন্য যোগ্য একজন শিক্ষক হাদিস শিখার জন্য যোগ্য একজন শিক্ষক ফিকাহ শিখার জন্য একজন শিক্ষক ইলমে হাদিস শিখার জন্য একজন শিক্ষক এইভাবে প্রত্যেকটি বিষয়ে পণ্ডিত ব্যক্তিত্বের কাছে তিনি শিক্ষা লাভ করলেন তিনি এজন্যে মিশর এবং মক্কা মদিনা এজন্যে মিয়ামান এজন্য ইরাক এজন্য শাম বৃহত্ত শাম বা সিরিয়া এগুলি সব তিনি ভ্রমণ করলেন কোথায় ভালো শিক্ষক রয়েছে কোথায় গেলে এই জ্ঞান শিক্ষা করা যাবে কোরআন ও সুন্নার সঠিক আলো জানা যাবে তাই ইবনে হাজার আসকাই রহমতুল্লাহ আলাই মাত্র বারো বছর বয়সে বেরিয়ে পড়লেন আমরা অনেক সময় মনে করি সন্তান বাড়ি থেকে বের হলে কোথায় যাবে কি করবে না তার বাবা মা ছেড়ে দিলেন এবং লেখা পড়ার জন্য যা অর্থ করি প্রয়োজন তার সরবাহ করতে থাকলেন ইবন হাজার আসকালানি রহমতুল্লাহ আলাই তিনি অতি অল্প সময়ে তিনি কি করলেন বিভিন্ন বিষয়ে পণ্ডিত হয়ে গেলেন বিশেষ করে হাদিস শিক্ষার ক্ষেত্রে তিনি খুব মনোনিবেশ করলেন হাফেজ ইরাকি তার কাছে তিনি দশ বছর একাধারে শুধু হাদিসের উপরে পণ্ডিত্য অর্জন করলেন তাই তিনি করলেন কি বিভিন্ন বিষয়ে তিনি পণ্ডিত্য অর্জন করে দিনের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে সেই যুগের তিনি হয়ে গেলেন কি শেখুল ইসলাম উপাধি এক বিরাট উপাধি সেই যুগের বিরাট উপাধি তার জন্ম হয়েছিল সাতশো তিয়াত্তর হিজড়িতে সাতশো তিয়াত্তর হিজড়ি অর্থাৎ অষ্টম যুগে তিনি এক পণ্ডিত্য অর্জন করলেন এবং এক পর্যায়ে তাকে কোরআনের শিক্ষা হাদিসের শিক্ষা ফেখার শিক্ষা বিভিন্ন বিষয়ে তার কাছে দায়িত্ব দেওয়া হলো এবং তিনি এই কোরআন সুন্নার প্রচার ও প্রসারের জন্য বিভিন্ন জায়গায় বিভিন্ন দায়িত্ব এমনকি তিনি চিফ জাস্টিসের দায়িত্ব তিনি পালন করলেন তিনি এমনকি বিভিন্ন বিষয়ে কলম ধরলেন তার লেখা প্রায় দুইশের অধিক কিতাব রয়েছে এমন কোন বিষয় নাই যে বিষয়ে তিনি কলম ধরেন নাই সুহান আল্লাহ এত বড় এক পন্ডিত ব্যক্তি তাই তিনি করলেন কি কোরআনের উপরে বই লিখলেন হাদিসের বিষয়ে বই লিখলেন ফিকার উপরে লিখলেন তিনি তারিখ বা তার ইতিহাস এবং রিজাল শাস্ত্রের উপরে বই লিখলেন এ ধরনের অনেক বই তার সাক্ষ্য আমাদের কাছে প্রমাণ করছে যে তিনি কত বড় এক পন্ডিত ছিলেন কত বড় এক মহান ব্যক্তিত্ব ছিলেন যিনি আমাদের কাছে তার সেই জ্ঞান গর্ভ শুধু নিয়ে কবরে তিনি চলে যান নাই বরং তার এক বিশাল সমুদ্র বিশাল এক সম্পত্তি মুসলিম জাতির জন্য তিনি উপহার দিয়ে গেলেন বিশেষ করে তিনি বুখারি শরীফ আর সাহিহুল জামে লীল বুখারি তার একটি তিনি কি ভাষ্য লিখলেন সারাহ লিখলেন যার নাম হল ফতহুল বারি এই কিতাবটি লিখতে দীর্ঘ সময় তিনি কাটালেন এই কিতাবটি ফতহুল বারি যেন কামুস সুন্না সমস্ত সুন্নত সমস্ত হাদিসকে এই কিতাবের মধ্যে তিনি কি করলেন সংকলন করলেন বলা হয়েছে যে কোরআনের পরে সবচাইতে সহি কিতাব আসাহুল কুতুবে বাদা কিতাবিল্লাহ আর সহিহুল বখারি এই সহি বখারির বহু ব্যাখ্যা বিশ্লেষণ হয়েছে সর্বশ্রেষ্ঠ যে সারা সেটা হল ইমাম ইবনা হাজার আসকার রহমতুল্লাহ আলাই তিনি আটশো তেরো হিজড়িতে এই কিতাবটি একটি ভূমিকা দীর্ঘ একটি ভূমিকা লিখে শেষ করেন এরপরে আটশো সাল থেকে নিয়ে আটশো সাল পর্যন্ত তিনি শুধু এই কিতাবটি লিখলেন সুহান পঁচিশ বছর ধরে এই বইটি লিখে তিনি ওলামাদেরকে ডেকে যারা যোগ্য লোক তাদেরকে ডেকে সেই দিনে পাঁচশো দিনার খরচ করে একটা অলিমার ব্যবস্থা করলেন এবং সেই কিতাবের আজও সবার অন্তরে তার মায়া মহব্বত এবং এই কিতাব আজ যারা আলেম তার ঘরে অবশ্যই রয়েছে বন্ধুগণ এই কিতাবটির লেখক সম্পর্কে আমরা সংক্ষিপ্ত পরিচয় আমরা জানলাম এই লেখকের কিতাব হাদিস গ্রন্থের মধ্য থেকে আমরা একটি কিতাব আপনার জন্য নির্বাচন করেছি আর সেটি হল কি বুলুগুল মারাম মিন আদিল্লাতিল আহকাম এটি অত্যন্ত এক চমৎকার কিতাব এই কিতাবের মধ্যে মহাপণ্ডিত ইবনু হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাই মানুষের জীবন চলার জন্যে এর বিধান জানার জন্যে সংক্ষিপ্ত আকারে এ টু জেড যা যা প্রয়োজন পবিত্রতার ক্ষেত্রে নামাজের সালাতের ক্ষেত্রে জানাজার বিষয়ে বিবাহ সাদীর বিষয়ে বিরাস বন্টনের বিষয়ে বিভিন্ন অপরাধ তার শাস্তি কি সে বিষয়ে ষোলোটি পর্বে এবং সাতানব্বইটি অধ্যায়ে সুন্দর করে সাজিয়ে সহজভাবে জাতির কাছে পেশ করলেন আরবি ভাষা দিয়ে অনারব আমাদের ভাষা বাংলা আমরা আরবি পড়লে বুঝি না তাই পৃথিবী বাংলার পক্ষ থেকে এই চমৎকার একটি কিতাব আপনাদের জন্য ফার্স্ট টু লাস্ট প্রথম থেকে শেষ পর্যন্ত বাংলা ভাষায় এর ব্যাখ্যা বিশ্লেষণ আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এক সুন্দর প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে আপনারা আমাদের সঙ্গে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এটাই তো আমাদের কামনা ও বাসনা এই কিতাবটি তিনি হাদিসের যত কিতাব রয়েছে সবগুলির কে মোলাখাস করে সংক্ষিপ্ত করে তিনি এইখানে সুন্দর করে সাজালেন আমাদের জন্য যেখানে তিনি হাদিস যতগুলি আহকাম বিধানের হাদিস রয়েছে সবগুলিকে সুন্দরভাবে সাজালেন সংক্ষিপ্তভাবে সাজালেন এই হাদিসগুলি কারা বর্ণনা করেছেন তাদেরও নাম উল্লেখ করলেন ইমাম বোখারি ইমাম মুসলিম ইমাম আহমাদ না ইমাম তিরমিজি না ইবনে মাজা না নাসাই কে বর্ণনা করেছেন রাহিমাহুল্লাহ জামিয়া তাদের নাম উল্লেখ করে দিয়েছেন তার সঙ্গে এ হাদিসটি সহি যত সহি হাদিস সেটাকে তিনি প্রথম স্থান দিয়েছেন বন্ধুগণ ছোট্ট বিরতির পরে আবারও আপনাদের কাছে আমরা ফিরে আসব ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বন্ধুগণ ছোট্ট বিরতির পরে আবার আপনার কাছে ফিরে এসেছি বুলুগুল মারাম মানে যা উদ্দেশ্য পর্যন্ত পৌঁছে যায় কিসের বিধান জানার ব্যাপারে তাহলে বিধান জানার ক্ষেত্রে আমাদের উদ্দেশ্য পর্যন্ত আমাদের যা যা প্রয়োজন সে পর্যন্ত আমরা পৌঁছতে পারবো এই কিতাবটি যদি আমরা ভালো করে অধ্যয়ন করি ভালো করে বুঝার চেষ্টা করি এর নিয়ম কানুন এর হুকুমগুলি আমরা জানার চেষ্টা করি এই কিতাবটি তিনি সংক্ষিপ্ত আকারে যত সহি হাদিস সেগুলিকে সংকলন করলেন এবং সংক্ষিপ্ত করলেন তার সাথে যারা এই হাদিস বর্ণনা করেছেন তাদের নাম উল্লেখ করলেন তার সঙ্গে হাদিসটি সহি না হাদিসটি জয়ীফ না হাসান অর্থাৎ হাদিসটি গ্রহণযোগ্য কিনা আমলের যোগ্য কিনা সেটাও তিনি আমাদেরকে বলে দিয়েছেন এবং কেন গ্রহণযোগ্য না সেটাও অনেক ক্ষেত্রে তিনি তার কারণও বর্ণনা করে দিয়েছেন অনেক ক্ষেত্রে একটি হাদিস বর্ণনা করে ওই হাদিসটি অন্য অন্য বর্ণনা সূত্রে বর্ণিত হওয়ার সময় হয়তো সেখানে একটি শব্দ অতিরিক্ত এসেছে বা ওইখানে একটা শব্দ ওই হাদিসটির অর্থকে বুঝাবের জন্য সুস্পষ্ট করে যাওয়ার জন্য সহায়ক এই ধরনের তিনটি বিভিন্ন বর্ণনার শব্দগুলিকে তিনি অনেক ক্ষেত্রে আমাদেরকে জমা একাত্রিত করে দিয়েছেন বন্ধুগণ ইমাম হাজার আসকানি রহমতুল্লাহ আলাই এই কিতাবটি লিখেছেন যে লিখার পরে আমাদের জন্য এত সহজ করে দিলেন আমাদের দিন জানার হাদিস অনেক হাদিস রয়েছে মাত্র এই যে একটি ছোট্ট কিতাবের মধ্যে আমাদের সাধারণ মানুষের দিন জানার ছোট্ট একটি কিতাবে তিনি সংকলন করলেন এজন্য আমরা সকল মুসলিম জাতির পক্ষ থেকে দোয়া করি ইবনে হাজার আসকাই রহমতুল্লাহ আলাই তিনি আজ কবরে শাহিত আছেন মহানব্বুল আরামিন সকল পাঠকের যত সোয়াব তার কবরে যেন পৌঁছে দেন এবং তাকে শান্তিতে রাখেন তার আখেরাতের জীবনকে কল্যাণ ও মঙ্গলময় করে দেন আল্লাহ রব্বুল আলমিন তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দেন এই মহান রব্বুল আলমিন যে মহাপুরুষ যে মহাপণ্ডিত আমাদেরকে এত বড় একটি সুন্দর চমৎকার উপহার দিলেন তার মতো আমাদের সন্তানকে বানাবে আগ্রহ আমাদের জন্য জন্মায় তার বাবা মা অত্যন্ত ধনত্ববান হওয়ার পরেও তার ছেলেকে হাফেজ বানালেন দিনের একজন খাদেম বানালেন আসুন না আপনার ঘরে আমার ঘরে এ ধরনের কিছু খাদেম এ ধরনের কিছু আল্লাহর দিনের খিদমতকারী আমাদের সন্তান থেকে আমরা তৈরি করার এক অনুপ্রেরণা এখান থেকে আমাদের মধ্যে আমরা সৃষ্টি করার চেষ্টা করি বন্ধুগণ এই কিতাবটি আল্লাহ রব্বুল আলমিন এত মানুষের কাছে গ্রহণযোগ্যতা দিলেন যে এই কিতাবটি বিভিন্ন ভাষায় আজ অনুবাদ হয়েছে এই কিতাবটি বিভিন্ন ভাষায় আজ অনুবাদ হয়েছে আমাদের বলেছিলাম বাংলা ভাষায় অনুবাদ হয়েছে ইমাম ইবনা হাজার আসকাই রহমতুল্লাহ আলাই আটশো বাহান্ন হিজড়িতে দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন কিন্তু তার রেখে যাওয়া এই সম্পত্তি এটা কিন্তু আজও রয়ে গেছে আবু হরাইরা রাজিয়াল্লাহ তালহু একদিন মদিনার বাজারে গিয়ে দেখলেন মার্কেটে গিয়ে দেখলেন লোকজন দুনিয়া নিয়ে ব্যস্ত বেচাকেনা নিয়ে ব্যস্ত তাদেরকে উদাত্ত আহ্বান জানিয়ে জোর গলায় উঁচু শব্দে বললেন তোমরা এখানে দুনিয়া নিয়ে ব্যস্ত আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মসজিদে মিরাসুল নবুয়া রাসুল সাল্লামের মিরাস উত্তরাধিকার বন্টন করা হচ্ছে আর তোমরা বাজারে ব্যস্ত হয়ে তোমরা সরগোল করতেছ কথা বলতেছ মানুষরা দেখলো আরে রাসুল সাল্লা সাল্লামের মিরাজ উত্তরাধিকার বন্টন হচ্ছে মসজিদ নবীতে রাসুল সাল্লাহ সাল্লাম এর মিরাজ তার উত্তরাধিকার একজন মমিন সাধারণ মুসলিম পাওয়ার জন্য পাগল হয়ে ছুটে যাওয়ার কথা তাই তারা ছুটে আসলেন মসজিদ নবীতে এসে দেখলেন কই কিছু তো বন্টন করা হচ্ছে না কাউকে কিছু দেওয়া হচ্ছে না বরং মসজিদ নবীতে ওখানে বসে কোরআন সুন্নার দর্শ তদরিস কোরআন সুন্নার ক্লাস হচ্ছে সেখানে আলোচনা হচ্ছে সেখানে দিন বুঝানো হচ্ছে অনেকেই না বুঝতে পেরে আবার মসজিদ নবী থেকে ফিরে যাচ্ছে বাজারের দিকে ইতিমধ্যে হজরত আবু হরাই রাজি আল্লাহ তার আনহু বাজারের দিক থেকে মসজিদ নবীর দিকে আসতেছেন পথে মধ্যে তাদের সঙ্গে দেখা তারা জিজ্ঞেস করলো আবু হরাইরা রাজি আল্লাহ তার আনহু আপনি বললেন মসজিদ নবীতে বন্টন হচ্ছে নবুয়াতের মিরাস উত্তরাধিকার কই কিছুই তো বন্টন হচ্ছে না তিনি বললেন তোমরা দেখো নাই মসজিদ নবীতে বসে ওখানে কোরআন ও সুন্নার দাস হচ্ছে ক্লাস হচ্ছে এটাই তো রাসুলের মিরাস এটাই তো কোরআন ও সুন্নাই হলো রাসুল সাল্লাহ আলাই ওসাল্লামের উত্তরাধিকার তাই বন্ধুগণ রাসুল সাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন কিন্তু তার যে মিরাস এটা আমাদের কাছে রেখে গেছেন কোরআন ও সুন্না আসুন না এই কোরআন ও সুন্না আমরা এর মিরাস এর উত্তরাধিকারী আমরা হয়ে যাই সমস্ত নবী রসুল আলাইহিমসালাম এই দুনিয়ায় প্রেরিত হয়েছিলেন কেন এই আল্লাহর পক্ষ থেকে দেওয়া বিধান মানুষকে পৌঁছে দেওয়ার জন্য সঠিক পথে মানুষকে আহ্বান করার জন্য শান্তির পথ দেখাবের জন্য ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাই বলেন যে যার ঘরে আমার এই লিখা যে আমিও তিরমিজি থাকবে তিরমিজি কারণ হারিসের কিছু গ্রন্থ রয়েছে যেরকম সহি বুখারি সহি মুসলিম তিরমিজি শরীফ মুসলিয়া কি বলে আবুদাউদ নাসাইব নেমাজা এই ধরনের বহু কিতাব রয়েছে হাদিসের রাসুল সমস্ত হাদিসগুলিকে মহাদিসিক রাম সংকলিত করেছেন বিভিন্ন তাদের কিতাবের মধ্যে ইমাম তিরমিজি বলেন এই জামে তিরমিজি যার ঘরে থাকবে যেন স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম তার ঘরে রইল সুফান আল্লাহ আজিব হাদিসে যাওয়ার আগে ছোট্ট একটি ভূমিকা তিনি লিখেছেন সেই ভূমিকাটার আমরা একটু সারমর্ম আপনাদের কাছে বলে দিতে চাই তিনি বলেছেন বিসমিল্লাহ রহমান রাহিম আলহামদুলিল্লাহ আলানে আমিহি হাদিসা তিনি এই কিতাবের মধ্যে সর্বপ্রথম মহান রব্বুল আলমিনের প্রশংসা করে বলেন আলহামদুলিল্লাহ মহান রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা যিনি আমাদেরকে জাহিরি এবং বাতিনি প্রকাশ্য এবং অপ্রকাশ্য আজ আমরা অনেক কিছু জানি আবার অনেক কিছুই জানি না এক্ষেত্রে আমাদের জানা অজানা পানির গর্ভে মাটির নিচে কত কিছু রয়েছে আমাদের জানার বাইরে কত কিছু রয়েছে এই প্রকাশ্য অপ্রকাশ্য মোহাম্মদ রব্বুল নিয়ামাত রাজি তার বান্দার জন্য সৃষ্টি করেছেন তাই প্রকাশ্য অপ্রকাশ্য এবং কাদিমান ও হাদিসান নতুন এবং পুরাতন সমস্ত কারণ নিত্য নতুন নিয়ামাত আমাদের কাছে আসতেছে যেটা আমরা আগে পাই না এখন পাচ্ছি আজ পাই নাই কাল পাচ্ছি তাহলে নিত্য নতুন নিয়ামাত পুরাতন এবং নতুন প্রকাশ্য এবং অপ্রকাশ্য সকল নিয়ামাত যে মহানব্বুল আলমিন আমাদেরকে দান করেছেন এজন্য আমরা তার সমস্ত প্রশংসা করি এরপরে তিনি আল্লাহর প্রশংসা করার পরে এবার বলছেন ওসালাম আলা নবী ওয়া রাসূলিহি মুহাম্মদ দুরুদ ও সালাম বর্ষিত হোক আল্লাহ রব্বুল্লাহ আলমিনের প্রিয় হাবিব তার রাসুল এবং তার নবী মোহাম্মদ সাল্লামের প্রতি কারণ যেই কিতাব মহাদেশ কেরাম যে কোন ইসলামী কিতাব এর শুরুতে আল্লাহর প্রশংসা এবং তার নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠ করে শুরু করা এটা একটা নিয়ম পদ্ধতি বা এটা সালফে সালিহীন তারা কি করেছেন তারা এর অনুসরণ অনুকরণ করেছেন তাই ইমাম ইবনে হাজার আসকারি রহমতুল্লাহ আলাই তার এই কিতাবের শুরুতেও আল্লাহর প্রশংসা এবং নবীর প্রতি দুরুদ ও সালাম পাঠ করে তিনি শুরু করছেন এরপর আরো বলছেন আলিহি ওয়া সাহাবি আল্লাহ রসুলের যে পরিবার যারা তার ছেলেরা তার মেয়েরা তার যে আত্মীয় স্বজন যারা মুসলিম ছিল যাদের প্রতি সদকা খাওয়া হারাম ছিল রসুল সাল্লামের পরিবারভুক্ত যারা ফাতেমা রাজিয়াল আনহা তার ছেলে হাসান হোসেন তাদের পরিবার আলী এরা যারা এর অন্তর্ভুক্ত ছিলেন এই তার পরিবার আহলে বাইতের প্রতি তার স্ত্রীগণ তার সহধর্মিনীগণ সবার প্রতি আল্লাহর রহমত বর্ষিত হোক এরপর আরো তিনি বলছেন তার সাহাবাইক রাম সাহাবাইক রাম যারা তাদের জীবন দিয়ে তাদের অর্থ দিয়ে তাদের সব কিছুকে ত্যাগ করে প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের দিনের প্রচার ও প্রসারের দায়িত্ব নিজের কাঁধে নিয়ে নিয়েছিলেন যারা তাদের দিনকে সহযোগিতা করতে গিয়ে বাবা মা আত্মীয় স্বজন সব ছেড়েছেন সেই সাহাবি সাহাবি বলা হয় যার ইমানের সঙ্গে প্রিয় হাবিবকে দেখেছেন এবং ওই ইমানের প্রতি ইমানের উপরেই তাদের জীবন নিঃশেষ হয়েছে মারা গিয়েছেন ওই সাহাবাদের প্রতি ও দরুদ সালাম বর্ষিত হোক আল্লাহ রহমত তাদের প্রতি বর্ষিত হোক কোন সাহাবি আল্লাহ আল্লাহ আকবর যে সাহাবা ইকরাম রাসুল্লাহামের নিয়ে আসা পূর্ণাঙ্গ কোড অফ লাইফ জীবন ব্যবস্থাকে প্রচার ও প্রসার করার জন্য এর মদত করার জন্য তারা দ্রুত গতিতে তারা পদচরণ করেছিলেন তাই তো আমরা যদি মদিনায় দেখতে যাই কয়জন সাহাবির কবর আপনারা দেখতে পাবেন সবাই দেশ দেশান্তর ছুটে পড়েছে এই দাওয়াত এই সুন্নাহকে প্রচার করার জন্যে রাসুলের রেখে যাওয়া দুইটি আমানত কোরআন সুন্নাকে মানুষের দারে দারে এই হেদায়ত পৌঁছাবের জন্য তারা মাঠে নেমেছেন তাই তাদের প্রতি আল্লাহর দুরুদ ও সালাম বর্ষিত হোক ওয়াল আতবাহিম যারা সাহাবাইকরামদের অনুসরণকারী তাদের উপর আল্লাহর রাহমত বর্ষিত হোক যারা কি করেছেন আল্লাহ দিন ওয়ারতুল এলম তাবে এই গুণ এদেরকে তাবেই বলা হয় তাবি যারা সাহাবিদের ছাত্র এদের কাছ থেকে যারা জ্ঞান চর্চা করেছেন কোরআন ও সুন্না শিখেছেন তাদের উপর আল্লাহর রহমত ও সালাম বর্ষিত হোক যারা জ্ঞানের ওয়ারিস হয়েছে যারা এই কোরআন সুন্দর জ্ঞানের দায়িত্ব এর প্রচার ও প্রসারের দায়িত্ব নিজেরা নিয়েছেন যাদের সম্পর্কে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলেছেন ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া এই আলেমগুন কোরআন সুন্দর যারা পন্ডিত এই কোরআন সুন্দর যারা জ্ঞান রাখেন তারা ওয়ারাসাতুল আম্বিয়া নবী রসুলদের ওয়ারিস উত্তরাধিকারী যাদের সম্পর্কে আরো বলছেন তিনি আক্রামা বিহিম ওয়ারিসানুসা কি আশ্চর্য কতই না মহানব্বুল আলামিন যেভাবে নবী রসুলদেরকে ইজ্জত সম্মান এবং মর্যাদা দান করেছিলেন তাদের জ্ঞানের উত্তরাধিকারী যারা যারা কোরআন সুন্নার সঠিক জ্ঞান অধিকারী তাদেরও জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে কি কারাম তাদের জন্য রয়েছে মর্যাদা ও সম্মান বন্ধুগণ দিন ও দুনিয়া শিখার ক্ষেত্রে মানুষ চার প্রকার এক প্রকার মানুষ শুধু দুনিয়া শিখে আর এক প্রকার মানুষ শুধু দিন শিখে আর এক শ্রেণীর মানুষ দিন দুনিয়া কোনোটাই শিখে না আর এক শ্রেণীর মানুষ দুনিয়াও শিখে দিনও শিখে বলুন দেখি কারা বেশি সবচেয়ে উত্তম নিঃসন্দেহে যারা দুইটিকে একাত্রিত করেছেন দুনিয়ারও জ্ঞান আর দিনেরও জ্ঞান একাত্রিত করেছেন এরাই তো হলো সবচেয়ে বড় চালাক এরাই তো বড় হলো সৌভাগ্যবান এরা দুনিয়ারও কল্যাণ অর্জন করতে পারবে আখেরাত অর্জন করতে পারবে আপনাদের মঙ্গল ও কল্যাণ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ওয়াখের দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতুহ